পাখির কণ্ঠে শুনি তোমার ওই নাম সুমধুর কণ্ঠে হে জায়গা গান পাখির কণ্ঠে শুনি তোমার ওই নাম সুমধুর কণ্ঠে গে যায় গান পাখির কণ্ঠে শুনি তোমার ওই নাম সুমধুর কণ্ঠে গে যায় গান এমন সুরে যাচ্ছে গে এমন সুরে যার প্রাণ তুমি মহান তুমি মহান তুমি মহান প্রভু তুমি মহান তুমি মহান তুমি মহান তুমি মহান প্রভু তুমি মহান পাখির কণ্ঠে শুনি তোমার নাম সুমধুর কণ্ঠে গে যাই গান পাখির কণ্ঠে শুনি তোমার নাম মধুর কণ্ঠে গেয়ে যাই গান এমন সুরে যাচ্ছে গে এমন সুরে যাচ্ছে গে এমন সুরে যাচ্ছে গে ঘুরে উজার প্রাণ তুমি মহান তুমি মহান তুমি মহান প্রভু তুমি মহান তুমি মহান তুমি মহান তুমি মহান প্রভু তুমি মহান পাখির কণ্ঠে শুনি তোমার নাম সুমধুর কণ্ঠে এ যায় গান পাখির কণ্ঠে শুনি তোমার নাম সুমধুর কণ্ঠে এ যায় গান ভেসে আসে ভোরের বেলায় সুমধুর নামে হৃদয় লাগে জবটা ভেসে আসে ভোরের বেলায় সুমধুর জাগিয়ে তোলে তোমার নামে হৃদয় লাগে জবটা ভেসে আসে ভোরের বেলায় সুমধুরা নামে হৃদয় লাগে জবটা করি বাদত আমরা তোমার করি বাদত আমরা তোমার করি বাদত আমরা তোমার জপি তোমার তুমি মহান তুমি মহান তুমি মহান প্রভু তুমি মহান তুমি মহান তুমি মহান তুমি মহান প্রভু তুমি মহান পাখির কণ্ঠে শুনি তোমার নাম সুমধুর কণ্ঠে গে যায় গান পাখির কণ্ঠে শুনি তোমার নাম সুমধুর কণ্ঠে গে যায় গান সাঁঝের বেলায় পাখিরা সবে করে কিচির মিচি গভীর রাতে মুমিনেরা মুগ্ধ হয়ে করে তোমার জিকি সাঁঝের বেলায় পাখিরা সবে করে কিচির মিচি গভীর রাতে তোমার জিকি সাঁঝে বেলায় পাখিরা সবে করে কি চিরমিচি গভীর রাতে মুমিনেরা মুগ্ধ হয়ে করে তোমার জিকির জিকির করে তাসবি জপে জিকির করে তাসবি জপে জিকির করে তসবি জপে দেখে তোমার তুমি মহান তুমি মহান তুমি মহান প্রভু তুমি মহান তুমি মহান তুমি মহান তুমি মহান প্রভু তুমি মহান পাখির কণ্ঠে শুনি তোমার নাম কণ্ঠে গে যায় গান পাখির কণ্ঠে শুনি তোমার অভিনাম সুমধুর কণ্ঠে গে যায় গান এমন সুরে যাচ্ছে গে এমন সুরে যাচ্ছে গে এমন সুরে যাচ্ছে গে ঘুরে উজার প্রাণ তুমি মহা মহান প্রভু তুমি মহান তুমি মহান তুমি মহান তুমি মহান প্রভু তুমি মহান তুমি মহান তুমি মহান তুমি মহান প্রভু তুমি মহান তুমি মহান তুমি মহান তুমি মহান প্রভু তুমি মহান আলোড়ন চলো এগিয়ে যাই স্বপ্নময় আগামীর পথে